এই মোল্লার ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লার ছাড়া তোকে কাফন দেবে না এই মোল্লার ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর যারা যাকে হো পড়বে না এই মোল্লা ছাড়া তোর যারা যাকে হো পড়বে না এই মোল্লার ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তোকে কাফল দেবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফল দেবে না সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়েই হইতো না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়েই হইতো না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তোকে কাফন দেবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া দুনিয়া ছেড়ে সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নইলে চিনে না ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নইলে চিনে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তোকে কাফন দেবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না কিছু শিক্ষিত লোক মোল্লাদেরকে খোঁচা দিয়ে কয় মাদ্রাসাতে পড়ে মোল্লা বেকার বুঝি হয় কিছু শিক্ষিত লোক মোল্লা খোঁচা দিয়ে কয় মাদ্রাসাতে পড়ে মোল্লা বেকার বুঝি হয় এই মোল্লার মতো সুখী জীবন তোদের হবে না এই মোল্লার মতো সুখী জীবন তোদের হবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তোকে কাফন দেবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না ডিগ্রি নিয়ে রিক্সা চালাও এই কি ডিগ্রির মান যাও না একবার ঢাকা শহর পাবে তার প্রমাণ মোল্লা মুন্সির সম্মান আছে ডিগ্রির প্রয়োজন নাই ভালো ভালো খাবার তারা সসম্মানে খায় ডিগ্রি নিয়ে রিক্সা চালাও এই কি ডিগ্রির মান যাও না একবার ঢাকা শহর পাবে তার প্রমাণ মোল্লা মুন্সির সম্মান আছে ডিগ্রির প্রয়োজন নাই ভালো ভালো খাবার তারা সসম্মানে খায় তোদের কেন এত জ্বালা পোড়া মোল্লারে নিয়া তোদের কেন এত জ্বালা পোড়া মোল্লারে নিয়া রে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে কাফন দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেহ পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেহ পড়বে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তোকে কাফন দেবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তোকে কাফন দেবে না এই মোল্লার ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লার ছাড়া তোর কিছুই হবে না